বিসমিল্লাহ রহমান রাহিম সুধীশ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী সুরকার সাইফুল্লাহ মানসুরের দ্বিতীয় অডিও অ্যালবাম অনুরণন শোনার জন্য গানের কথা লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবি মতিউর রহমান মল্লিক তফজল হোসেন খান আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ চৌধুরী গোলাম মাওলা সাইফুল্লাহ মানসুর ও মুস্তফা শওকত ইমরান ক্যাসেটটি শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনা সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা